আল্লাহর কাজ সে আল্লাহ আমার রব আমি তার উপরে ভরসা করেছি এবং তার কাছেই আমি ফিরে যাই আসমান জমিনের স্রষ্টা যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন অনুরূপ অন্যান্য জীবজন্তুর ও তাদের নিজ প্রজাতি থেকে জোড়া বানিয়েছেন এবং এই নিয়মে তিনি তোমাদের প্রজন্মের বিস্তার ঘটান বিশ্বজাহানের কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সব কিছু শোনেন ও দেখেন আসমান জমিনের ভাণ্ডারসমূহের সমূহের চাবি তাঁরই হাতে যা কিচ্ছা অঠেল রিচিক দান করেন এবং যা ইচ্ছা মেপে দেন তিনি সব কিছু জানেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي ويهدي إليه من ينيب তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নুহকে দিয়েছিলেন এবং হে মোহাম্মদ যা এখন আমি তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়েছি আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম মুসা ও ঈসাকে তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এ দিনকে কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হইও না হে মোহাম্মদ এই কথাটি এসব মুশ্রিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় যার দিকে তুমি তাদের আহ্বান জানাচ্ছ আল্লাহ যাকে ইচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তার প্রতি রুজু করে وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم وإن الذين أورثوا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 ওপর মোহর মেরে দিতেন তিনি বাতিলকে নিশ্চিহ্ন করে দেন এবং নিজের আদেশে সত্যকে সত্য প্রমাণ করে দেখান তিনি মনের গোপন বিষয় জানেন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজসমূহ ক্ষমা করেন অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তার জানা আছে ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم وهو على جمعهم إذا يشاء قدير তিনি ইমানদার ও নেক আমলকারীদের দোয়া কবুল করেন এবং নিজের দয়ায় তাদের আরো অধিক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 ওঠে আর যখন তার নিজ হাতে কৃত কোনো কিছু মুসিবত আকারে তার উপর আপতিত হয় তখন সে চরম অকৃতজ্ঞ হয়ে যায় জমিন ও আসমানের বাদশাহের অধিকর্তা আল্লাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যা ইচ্ছা কন্যা সন্তান দেন যা ইচ্ছা পুত্র সন্তান দেন যা ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন তিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে সক্ষম وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو من وراء حجاب أو يرسل رسولا أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به ولكن جعلناه نورا نهدي به من نشاء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 পথের দিকে যিনি জমিন ও আসমানের সব জিনিসের মালিক সাবধান সবকিছু আল্লাহর